আবু সাইদ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন এক বেদুইন নাবি সাল্লাহ সাল্লাম এর নিকট এসে হিজরত সম্পর্কে জানতে চাইল তিনি তাকে বললেন থামো হিজরতের ব্যাপার বড় কঠিন বরং তোমার কি উট আছে সে বলল হ্যাঁ আছে তিনি বললেন তুমি কি এর সাতকা আদায় করে থাকো সে বলল হ্যাঁ তিনি জিজ্ঞেস করলেন তুমি দুধ পানের জন্য এগুলো মানিয়া হিসেবে দিয়ে থাকো সে বলল হ্যাঁ আবার তিনি প্রশ্ন করলেন আচ্ছা পানি পান করানোর উটগুলো দহন করো কি সে বলল হ্যাঁ তখন তিনি ইরশাদ করলেন এ যদি হয় তাহলে সাগরের ওপারে হলেও অর্থাৎ তুমি যেখানে থাকো আমল করতে থাকো আল্লাহ তোমার আমলের প্রতিদান কম করবেন না